হে নবী কতক মুনাফিক এমন আছে যারা তোমার দোষ আরোপ করার চেষ্টা করবে অন্যায় ভাবে ফাইন ও তো মিনহা কিন্তু যদি তাদেরকে প্রদান করা হয় দিয়ে দাও বেশি বেশি করে উপঢৌকন সাদকার মাল বেশি করে দিয়ে দাও গনিমতের মাল বেশি করে দিয়ে দাও খেতে যদি পাই অর্থাৎ দুনিয়ার স্বার্থ যদি ঠিক আছে রাজু তাহলে সন্তুষ্ট হয়ে যাবে খুব রাজি মুখ বন্ধ মুখ বন্ধ করার জন্য পয়সা পয়সা দেন মুখ বন্ধ এটা মোনাফেকের চরিত্র কেমত পর্যন্ত নবী সালামের জামানা মোনাফেকদের চরিত্র ছিল এখনো আর কেমত পর্যন্ত চলতে থাকবে ওয়াইলাম ইউতাও আর যদি না দেওয়া হয় মিনহা ওই সাদকা বা যেসব ধন সম্পদ এসে থাকে খালিফাতুল মুসলিমের কাছে ইমামুল মুসলিমের কাছে রসুল্লাহাম কাছে এসব ধন সম্পদ এসছে তা থেকে যদি তাদেরকে প্রদান না করা হয় এদাহম ইয়াস খাতুন তাহলে হঠাৎ করে তারা কি হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় ওয়ালাউ আন্নাহম রাজুমা তাহমুল্লাহ রাসুল আল্লাহ পাক রব্বুল বলছেন যে এরা পেট পূজা হইলে খুশি আর পেটে একটু আঘাত লাগলে হ্যাঁ না খোস এটা মোনাফিকদের চরিত্র তাহলে আজকাল ধর্ম ব্যবসায়ী যারা পিস টিভি বন্ধ করতে চাইছে তাদের এই চরিত্রটা নয় কি বলেন দেখি পেটে আঘাত পড়েছে কোরআন এবং হাদিসের কথা বলা হচ্ছে হ্যাঁ অসন্তুষ্ট পেটে আঘাত যদি না পড়ে পায়ের তলা থেকে মাটি সরার আশঙ্কা না থাকে ভক্তদের সংখ্যা না কমে যায় নজরানা না কমে যায় কবর মাজার পূজার ব্যবসা না কমে যায় মেলাদের ব্যবসা না কমে যায় খানি করে আয় উপার্জন করা আর এই যে নামাজের কাফারা ধরার পয়সা এই সমস্ত যেসব ধর্মীয় ইনকাম ধর্মীয় হারাম ইনকাম নাজাইজ ইনকাম এগুলি কমে যাওয়ার আশঙ্কাতে এরা অসন্তুষ্ট পৃথিবীর ওপর আর কিছু না দেওয়া হইলে যদি স্বার্থ ঠিক থাকে পয়সা ঠিক থাকে আর তাদের যে যেসব গদ্দিনাসীন হয়ে বসে আছে পীর মরিদের ব্যবসা নেই সেগুলো যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই রাজি তাহলে সন্তুষ্ট এই জন্য যতই অশ্লীল প্রচার মাধ্যম হোক এই পৃষ্টি বন্ধ করতে বলা হচ্ছে কিন্তু যদি উলঙ্গ টিভি চালু রাখা হয় কোনোদিন তাদের প্রতিবাদ হবে না কারণ তাদের তাদের ভাত মারছেন না হ্যাঁ তাদের পেট পূজা বন্ধ হচ্ছে না তাদের ধর্ম ব্যবসা বন্ধ হচ্ছে না তাদের ইনকাম ঠিক আছে অসুবিধা কি জাহান্নামে যা কে রাখছে না করে ব্যবচার করে উলঙ্গ হয়ে চলে যাক জাহান্নামে ওদের কোনো মাথা ব্যথা নেই ওটা অধপতন চলে আসুক মুসলিম জাতির চারিত্রিক ওদের মাথার ব্যথা না ওটা ওদের মাথার ব্যথা হচ্ছে যে আমাদের এই পেট পূজা যে কমে গেল হ্যাঁ আমাদের যে ভক্তের সংখ্যা কমে গেল এইগুলি রক্ষা করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন তারপরে বলছেন যে এরা যদি এই রকম না করে আল্লাহ যা দিয়েছেন তাদেরকে তাতেই যদি সন্তুষ্ট হয়ে যেত তাহলে তাদের দুনিয়াও সুন্দর হইতো আর আখেরাতও সুন্দর হইতো যারা সহি আকিদার মানুষ হ্যাঁ সৌদি আরবের মানুষ আপনাদের সৌদি আরবে থাকছে উদাহরণ দিই তাদের পেট চলে না তারা সুখী যথেষ্ট সুখী হ্যাঁ তারা দেশ যারা দেশেও সহি আকিদার আলেম আলমারা রয়েছেন যারা এই ধর্ম ব্যবসা হারাম না যায় ধর্ম ব্যবসা করেন না মিলাদের ব্যবসা না কোরআন খানির ব্যবসা না এই পীরমরিদির ব্যবসা না মাজারের ব্যবসা না ওরসের ব্যবসা কোনো ব্যবসা নেই এগুলো না তাবিজের ব্যবসা না এই ঝাড়ফুকের ব্যবসা ইনকাম করা এগুলো কোনো ইনকাম সোর্স তাদের কাছে সহি আকিদার আলমাদের কাছে নেই তাদের পেট চলে না না খেয়ে মরে যাচ্ছে নাকি না আল্লাহ দিচ্ছেন হ্যাঁ আল্লাহ অবশ্যই দিচ্ছেন দেবেন আল্লাহ পাক তাই বলছেন আর যদি তারা সন্তুষ্ট হয়ে যেত আল্লাহ রাবুল আলমিন যা তাদেরকে দিয়েছেন এবং রাসুল্লাহ সাল্লাম যা তাদেরকে দিচ্ছেন জীবদ্দশায়